কে কে দিতে পেরেছে যখন মক্কার মুশ্রিকরা এসে প্রলোভন দিল এরপরে বলছে যে তুমি বিরত থাকো অনেক কিছু বলে গেল রসুল আসলাম আসার পরে চাচা তারকে বলছেন যে মোহাম্মদ আমি আর বোঝা সহ্য করতে পারছি না এত বোঝা আমার উপরে আর দিও না আমি আর পারছি না অতএব তুমি যদি একটু বিরত থাকতে কত ভালো হতো আল্লাহ রসুল আসলাম কেঁদে ফেললেন কেঁদে ফেলে বলছেন যে চাচা তুমি আমাকে এমন কথাটি বলতে পারলে তুমি আমাকে এমন কথাটি বলতে পারলে দেখো ওরা যে সমস্ত প্রলোভন দিয়েছে ওরা যা দেওয়া সম্ভব তা যদি দেয় তো দিল যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমাকে এনে দেয় যেমন আকাশের চাঁদ এনে দেওয়া সম্ভব নয় ওটাও যদি ওরা আমার হাতে এনে দেয় সূর্য এনে দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমার হাতে ওরা এনে দেয় তারপরে ওরা আমাকে আল্লাহর রাস্তায় দাওয়ার থেকে বিরত রাখতে পারবে না এই কঠিন মনোবল যখন দেখলেন আল্লাহ রসুল্লাহ আসলামের চোখে যখন পানি দেখলেন যে ভাতিজা কাঁদছে তাকে বিরত রাখা হচ্ছে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে আর তিনি কাঁদছেন এই কান্না দেখে চাচা আবু তাহলে বলছেন যে ভাতিজা তুমি যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দাওয়াত দিতে থাকো যেখানে মনে চায় সেইখানে গিয়ে দাওয়াত দাও যা খুশি তুমি বলতে থাকো এই মক্কায় কোনো চোখ নেই যে চোখ তোমার দিকে এইভাবে তাকায় এই মক্কায় কোনো হাত নেই যে হাত তোমার দিকে উঠে যে হাত উঠবে সে হাত আমি কেটে ফেলবো যে চোখ উঠবে সে চোখকে আমি উপড়ে ফেলবো তাকে আমি উপরে ফেলবো এমন ত্যাগ দিচ্ছেন যেই ব্যক্তি তিনি যখন তিনি যখন অন্তিম শয্যায় সাহিত যখন মারা যাবেন শেষ সময় সেই সময়ে আল্লাহ রসুল তার কানের কাছে এসে বলছেন চাচা তুমি লাইলাহাইল্লাহ বলো আমি তোমার এই বলার কথাটাকে নিয়ে আল্লাহর সাথে কথোপকথন করব আল্লাহর সাথে আমি ঝগড়া করব যে আল্লাহ তুমি আমার চাচাকে জান্নাত দাও কেন আমার চাচা তো লাইলা ইল্লাল্লাহ বলেছে ও আমল করতে পারি ও তো লাইলা ইল্লাল্লাহ বলেছে আমি তো শুনেছি চাচা তুমি শুধুমাত্র লাইলা ইল্লাল্লাহ বলো এই লাইলা ইল্লাল্লাহ বলার বিনিময়ে আমি তোমার জন্য আল্লাহর কাছে আবেদন করব আবেদন করব আমি তোমার জন্য আল্লাহর কাছে তুমি শুধু একটা বার বলো লাইলা ইল্লাল্লাহ চাচা ভাতিজার দিকে তাকাচ্ছে মক্কার নেতাদের দিকে তাকায় মক্কার নেতারা বলছে দেখো তুমি মরে যাওয়ার পরে তোমার উপরে কিন্তু মানুষ থুতু মারবে আবার রসুল বলছেন চাচা বলো লাহ আমি তোমার জন্য আল্লাহর কাছে দলিল পেশ করব মক্কার মুশ্রিকরা বলছে তুমি মরে যাওয়ার পরে মানুষ তোমাকে বদনাম করবে আবার বলছেন বলো লাহ মক্কার মুশ্রিকরা বলছে তুমি মরে যাওয়ার পরে তোমার নাককে মানুষ কেটে দিবে তুমি শেষ হয়ে যাবা সমাজের ভয় দেখালেন সমাজের ভয় যখন দেখানো হলো তিন তিনবার তার চাচা শেষ পর্যন্ত বলছে যে ভাতিজা আমু তো আলা দিন আব্দুল মুক্তালেব আমি আমার পিতা আব্দুল মুক্তালেবের দিনের উপরে মারা যাচ্ছি আমি মানুষের এই সমস্ত এইগুলো আমি সহ্য করতে পারবো না আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মারা যাচ্ছি রসুলাম মনে খুব চোট পেলেন আহ এত দূর দূরান্ত থেকে মানুষরা আসে হৃদায়ত পায় লাইলা হিল্লাল্লাহ বলে মরে যাবে জান্নাতে প্রবেশ করবে আর আমার চাচা আমার জন্য এত ত্যাগ দিলেন আমার চাচা ইসলামের জন্য এত ত্যাগ দিলেন অথচ আমার চাচাই জাহান নামে চলে যাবে আমার চাচাই জাহান নামে চলে যাবে এ কেমন কথা মনের ভিতরে খুব চোট পেলেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও আল্লাহ তালা তখন আবার আদেশ করছেন মাকান আলিন নাবী আল্লাদিনা আমানু আইয়াস্তাগফিরুল মুশিকেন মাকান আলিন নাবী আল্লাদিনা আমানু আইয়াস্তাগফিরুল মুশিকেন নাবীর জন্য উচিত নয় ইমানদারদের জন্য উচিত নয় যে মুশ্রিকদের জন্য তারা মাঘ ফেরাত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা উচিত না দ্বিতীয় আর একটা ব্যাপার আহ মরে গেছে গেছে এখন দোয়া করছে দোয়া করতেও নিষেধ করে দিল আল্লাহ কে সেই ব্যক্তি যে আমার জীবনের নিরাপত্তার জন্য এত কাজ করেছে যে আমার নিরাপত্তার জন্য এত বেশি পরিশ্রম করেছে যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আমার নিরাপত্তার জন্য দ্বিতীয় আঘাত পেলেন তিনি যে এক তো হলো এত পরিশ্রম চেষ্টা শ্রমের পরেও চাচা ইমান নিয়ে মরতে পারছে না আবার দোয়া করছি দোয়া করাটাও নিষেধ হয়ে গেল মনে খুব কষ্ট পেলেন আল্লাহ রসুল আসলাম যেই বছর তার চাচা মারা যায় সেই বছরটাকে তিনি চিন্তার বছর ঘোষণা করেছিলেন শোকের বছর চাচা মারা গেল খাদিজা রবি আল্লাহ আনহা মারা গেল মক্কার মুশ্রিকরা একের পর এক আক্রমণ করা শুরু করলো রসুলামের উপর একটার পর একটা আক্রমণ করা শুরু করলো আল্লাহ রসুল আসলাম তখন মুখ থেকে বলে ফেলেছিলেন যে আহ আফসোস মক্কাবাসী তোমাদের জন্য আফসোস যে আজকে আমার চাচা নেই আমার চাচা নেই তাই তোমরা আজকে আমার শরীরে হাত উঠাতে পারতেছ যদি আমার চাচা থাকতো তোমরা আমার শরীরে এইভাবে হাত তুলতে পারতে না সে চাচা মরে গেল ইমান ছাড়া কষ্ট পেলেন দোয়া করছে দোয়া করাও নিষেধ আর এক কষ্ট এই কষ্টের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতেছে ইন্নাকা তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না কারণ মালিকানা হচ্ছে তুমি যাকে ভালোবাসো ইন্নাকালা তাহদি তুমি দিতে পারবে না হেদায়ত মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ যাকে চাইবেন শুধুমাত্র তাকেই হেদায়ত দান করবেন অহু আলামু বিল মুহতাদিন তিনিই ভালো জানেন সবচাইতে বেশি তিনিই জানেন কে হেদায়তের উপরে আছে কোন পীর হেদায়তের উপরে আছে কোন মসজিদ আছে সেটা তিনি ভালো করে জানেন বাহ্যিক অবস্থাতে আমরা দেখতেই পাচ্ছি কারণ আমাদের কাছে গাইডলাইন আছে গাইড বুক আছে যাকে পছন্দ করব তাকে হেদায়ত দিতে পারবো না আবার যাকে আমি পছন্দ করব না কিন্তু আল্লাহ যাকে পছন্দ করবেন যাকে তৌফিক দিবেন সে হেদায়ত পর্যন্ত পৌঁছে যাবে হেদায়তের উপরে সে টিকে থাকবে আল্লাহ আমাদেরকে আল্লাহর হেদায়তের উপরে অটল অবিচল রাখেন আল্লাহ আমাদেরকে প্রকৃত হেদায়তের উপরে অটল অবিচল রাখেন প্রকৃত দিনের উপরে অটল অবিচল রাখেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেদায়তের পরে আর গুমরা করে দিন না আল্লাহ আমাদেরকে হেদায়তের পরে আর গুমরা করে দিন না আল্লাহ আমাদের আর গুমরা করে দিন না আল্লাহ মানুষের দ্বারে দ্বারে আল্লাহর হেদায়তের এই বাণী নিয়ে পৌঁছে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত হেদায়তের পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আইলমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে